করছে তাহলে কারা এ সকল লোকদের প্ররোচিত করছে তারা কি আসলে ইসলাম অনুসরণ করছে বা কারা তাদের উৎসাহ যোগাচ্ছে এটাই আমার প্রশ্ন স্যার ভাই দুটো প্রশ্ন করলেন প্রথম প্রশ্ন ইসলাম কি পুনর্জন্মে বিশ্বাস করে দ্বিতীয় প্রশ্ন যদি ইসলামে আত্মহত্যা করা নিষিদ্ধ হয় তাহলে কিভাবে পাকিস্তান এবং পৃথিবীর অন্যান্য দেশে নিজেদের উড়িয়ে দিচ্ছে নিজেদের হত্যা করছে লোকজন দুটো প্রশ্ন করলেন প্রথম প্রশ্নের ব্যাপারে বলি যে ইসলাম কি পুনর্জন্মে বিশ্বাস করে যদি বলেন শুধু পুনর্জন্ম হ্যাঁ তাহলে ইসলাম এটা বিশ্বাস করে আমরা বিশ্বাস করি যে মানুষের পৃথিবীতে আসে কেবলমাত্র একবার কোরআন বলছে যে আমি তোমাদের এই পৃথিবীতে পাঠাই তারপর তোমাদের মৃত্যু দেই তারপর আবার উঠাবো পরবর্তী জীবনে এই কথাটা হিন্দু ধর্মগ্রন্থের বেদে বলা হয়েছে যদি ঋগ্বেদ পড়েন বুক নাম্বার দশ পুনর্জন্মের কথা বলা হয়েছে পুনর মানে পরবর্তী জনম মানে জীবন তাই বেদ পুনর্জন্ম সম্পর্কে বলছে পরবর্তী জীবন সম্পর্কে কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ হিন্দু পুনর্জন্মের মানে ভুল বুঝে থাকে পুনর মানে পরবর্তী জন্ম মানে জীবন আমরা পরবর্তী জীবনে বিশ্বাস করি পুনর বা রিবার্থ বললে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু অধিকাংশ হিন্দু বিশ্বাস করে একটা দর্শনে সেটা হচ্ছে সংস্কারা এটা একটা সংস্কৃত শব্দ সংস্কারা যার মানে জন্ম মৃত্যু জন্ম মৃত্যু এটা হচ্ছে পুনর্জন্মের একটা চক্র জন্ম মৃত্যু জন্ম মৃত্যু জন্ম মৃত্যু এই জন্ম মৃত্যু জন্ম মৃত্যু বা সংস্কারা বা পুনর্জন্মের এই চক্রের কথা বেদের কোথাও বলা হয়নি তারা যেখান থেকে বলে তা হচ্ছে ভগবত গীতা অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ বাইশ উল্লেখ আছে যে মানুষ যেমন পুরাতন কাপড়ের পরিবর্তে নতুন কাপড় পরে একইভাবে আত্মা পুরাতন দেহকে ফেলে দিয়ে নতুন দেহ গ্রহণ করে ভগবদ গীতার এই কথার ব্যাপারে আমার কোনো আপত্তি নেই এটার উল্লেখ আছে উপনিষদেও যেমন প্রজাপতি এক ঘাসের ফলা থেকে অন্য ঘাসে চলে যায় আমার সমস্যা নেই এখন যদি এই গ্রন্থগুলো দেখেন যদি বেদের আক্ষরিক অর্থগুলো দেখেন সেটা কিন্তু জন্ম মৃত্যু জন্ম মৃত্যু ইত্যাদি চক্র নিয়ে বলছে না শুধু যেটা নিয়ে বলছে সেটা হচ্ছে পুনর্জন্ম পরবর্তী জীবন ইসলামে একই কথা বলা হচ্ছে কিন্তু অধিকাংশ হিন্দু পণ্ডিতেরা বুঝতে পারে না যে কেন কিছু মানুষ শারীরিক সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে প্রতিবন্ধী হয়ে কেন জন্ম নেয় কেউ জন্মায় স্বাস্থ্যবান কারো জন্ম হয় প্রতিবন্ধী হয়ে কারো জন্ম হয় ধনী পরিবারে কেউ গরিব পরিবারে তারা ভাবলো এটা অযৌক্তিক আর ঈশ্বর অবিচার করেন কি করে তাই তারা থিওরি দাঁড় করালো সংস্কারা যেটা বেদের কোথাও নেই বেদ হচ্ছে হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ হিন্দু ধর্মগ্রন্থগুলো হচ্ছে স্মৃতি এবং শ্রুতি স্মৃতি হচ্ছে যেগুলো মানুষ রচনা করেছে আর শ্রুতি হল বেদ উপনিষদ যা ঈশ্বরের বাণী বলে ধরা হয় এখন তারা যাচাই করতে পারে না যে কেন কিছু লোক ধনী কিছু লোক গরিব কিছু লোক সুস্বাস্থ্যের অধিকারী কিছু লোক শারীরিক প্রতিবন্ধী তারা তাই সংস্কার থিওরি দাঁড় করালো এবার ইসলামে আসেন আল্লাহ করণে বলেন সুরা মুল্ক অধ্যায় নম্বর সাতষট্টি আয়াত নম্বর দুই আল্লাহ সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু পরীক্ষা করার জন্য কে উত্তম আমলকারী এই জীবনটা হচ্ছে আখিরাতের জন্য পরীক্ষা আর আমরা বিশ্বাস করি প্রত্যেক শিশুই নিষ্পাপ হয়ে জন্মায় মাসুম হয়ে হোক সে প্রতিবন্ধী বা স্বাস্থ্যবান বা হোক ধনী বা গরিব এই সব কিছুই মানুষের জন্য হচ্ছে পরীক্ষা যেমন আল্লাহ করণে বলেছেন সুরা বাকারা অধ্যায় নম্বর দুই এবং সুরা আনফাল অধ্যায় আট আয়াত আঠাশ আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় এবং দারিদ্রতা দিয়ে জীবনের ক্ষয়ক্ষতি দিয়ে এবং সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে আরো বলা হয়েছে সুরা আনফাল অধ্যায় আট আয়াত আটাশ যে তোমাদের সন্তান এবং সম্পদ তোমাদের জন্য পরীক্ষা এখানে বুঝলাম কোরআন বলছে সন্তান সন্ততি আমাদের জন্য পরীক্ষা এখন ধরেন কোন শিশু প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করল এটা পরীক্ষা পিতামাতার জন্য পিতামাতা হয়তো ভালো হয়তো ধার্মিক আল্লাহ তাদের আরও পরীক্ষা করতে চান প্রতিবন্ধী সন্তান দিয়ে তারপরও তারা আল্লাহ সুবাহ তাল্লার উপর ভরসা করে কিনা এটা পরীক্ষা এর মানে এই না যে মন্দ কিছু ঘটলে এটা শাস্তি হতে পারে এটা শাস্তি হতে পারে এটা পরীক্ষা যদি ভালো কিছু হয় আপনার হতে পারে এটা পুরস্কার বা হতে পারে এটা পরীক্ষা এর মানে এই না যে মন্দ কিছু ঘটলেই এটা আপনার শাস্তি হতে পারে শাস্তি হতে পারে পরীক্ষা ভালো কিছু হলে হতে পারে এটা আপনার পুরস্কার বা আপনার পরীক্ষা তাই এখানে সর্বশক্তিমান পিতামাতাকে পরীক্ষা করছেন যে তারা আল্লাহকে বিশ্বাস করে কি না তাই যদি সন্তান প্রতিবন্ধী হয়ে জন্ম নেয় পিতামাতা হয়তো সাধারণ মুসলিম তাই তারা বলে ফেলবে ও কেন আমার সন্তান প্রতিবন্ধী হবে কেন আমার সন্তান নির্যোগ নিয়ে জন্মগ্রহণ করবে আল্লাহ তাদের পরীক্ষা করছেন যারা ভালো মুসলিম তারা বলবে আল্লাহ দিয়েছেন সমস্যা নেই তারপরও আল্লাহ সুবাহতালাকে ধন্যবাদ আর পরীক্ষা যত কঠিন হবে পুরস্কারও তত বড় হবে সাধারণ বিএ পাস করা মানে এটা একটা সহজ ব্যাপার কিন্তু এমবিবিএস পাস করাটা কঠিন যখন এমবিবিএস পাস করছেন নামের আগে লিখছেন ডাক্তার ডি আর উচ্চ মর্যাদা পরীক্ষা কঠিন সম্মানও বেশি তাই আল্লাহ বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন প্রতিবন্ধী শিশুর জন্ম নিয়ে হিন্দুরা বলে থাকে হিন্দু পণ্ডিতেরা যে আগের জনমে তার পূর্ব জনমে সে পাপ করেছিল এজন্য প্রতিবন্ধী হয়েছে তাদের আর অন্য কোনো যুক্তি নেই ভালো কাজ করলে স্বাস্থ্য ভালো হবে তাই হিন্দু পণ্ডিতেরা বলছে যে প্রত্যেক সৃষ্টি পরিবর্তন হতে থাকে তাদের মতে হিন্দু ধর্মের বিশ্বজনীন ভ্রাতৃত্ব হচ্ছে সব জীবন্ত সৃষ্টি ভাই ভাই কারণ কখনো প্রাণী হয়ে জন্ম নেবেন কখনো পাখি কখনো ইঁদুর কখনো কাকড়া কখনো বা মানুষ হয়ে মানুষ হচ্ছে সর্বোচ্চ পর্যায় আর মানুষের সাতবার জন্মাতে পারবে তারা এই বিশ্বাস নিয়ে এসেছে কারণ অন্য কোনো যুক্তি দেখাতে পারেনি কেন একটা শিশু ধনী বা গরিব প্রতিবন্ধী বা স্বাস্থ্যবান একইভাবে যদি কেউ গরিব হয়ে জন্ম নেয় এটা তার জন্য পরীক্ষা আর ধনী লোককে জাকাত দিতে হবে প্রত্যেক ধনী ব্যক্তি যার নিসাব লেভেলের চেয়ে বেশি সঞ্চয় আছে পঁচাশি গ্রাম স্বর্ণের চেয়ে বেশি তাকে প্রতি চন্দ্র বছরে আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে গরিব লোকদের জন্য গরিব লোক সে জাকাতে পূর্ণ মার্ক পেয়ে গেল সে গরিব তাকে জাকাত দিতে হবে না একশোতে একশো পেয়ে গেল তবে আমরা বলি ও গরিব লোক বেচারা গরিব লোক জাকাত একশোতে একশো পেয়েছে ধনী লোক যদি যথাযথভাবে জাকাত দেয় সে একশোতে একশো পেতে পারে সে বলতে পারে ঠিক আছে আমার অনেক সম্পদ এই অংশে জাকাত দেব না সে হয়তো ফিফটি পার্সেন্ট জাকাত দিল সুতরাং নেগেটিভ পয়েন্ট অনেক সময় দেয় না তাই চিন্তা করেন ধরেন একটা পরীক্ষায় আপনার প্রশ্নপত্র যেটা হয়েছে সেটা খুবই সহজ আপনি খুশি হবেন না দুঃখ পাবেন তাই যখন কেউ গরিব হয়ে জন্ম নেয় সে জাকাতে একশোতে একশো পাচ্ছে এজন্যই আমাদের নবী সাল্লাম বলেছেন যে ধনী লোকের চেয়ে গরিব লোক জান্নাতে যাওয়া সহজ তবে আমরা বলি যে আরে বেচারা গরিব দরিদ্র কত আফসোস জাকাতে একশোতে একশো পাচ্ছে সেটা ভুলে যায় ধনী লোককে জাকাত দিতে হবে জাকাত দেওয়া ছাড়া আবার তাকে দান করতে হবে সম্পদের হিসাব দিতে হবে আর এজন্যই ইসলাম যে আমরা একবারই এই পৃথিবীতে জন্ম নেই আর একবারই যথেষ্ট একবারই মৃত্যু হবে আমাদের আর বিচারের দিনে পুনরুত্থান হবে এটাকে পুনর্জন্ম বা পুনর্জন্ম যাই বলেন সমস্যা নেই আমরা বলি মৃত্যুর পরের জীবন তবে যদি তর্কের খাতিরে আপনার সাথে আমি একমত হই যদি তর্কের খাতিরে মানি হিন্দু পণ্ডিতদের কথা যে কখনো প্রাণী হয়ে জন্ম নেবেন কখনো বা পাখি কখনো মানুষ আমি আপনাকে জিজ্ঞেস করছি এই পৃথিবীতে প্রতি বছর লোকজনের সংখ্যা কি বাড়ছে না কমছে ভাই হুম কমছে না বাড়ছে বাড়ছে বাড়ছে বাড়ছে খুব ভালো পৃথিবীতে পাপ বাড়ছে না কমছে হ্যাঁ শুনতে পাচ্ছি না বাড়ছে না কমছে বাড়ছে স্যার সরি বাড়ছে বাড়ছে মানুষও বাড়ছে পাপও বাড়ছে যদি হিন্দু পণ্ডিতদের দর্শনটা মেনে নেই তাহলে যেহেতু পাপ বাড়ছে জনসংখ্যা তো কমার কথা ছিল সেজন্যই আমি সর্বোচ্চ গ্রন্থের কথা বলবো বেদ যখন চেন্নাইয়ে লেকচার দেই আগে একটা লেকচার দিয়েছি প্রথম পিস কনফারেন্সে দু সালে ইসলাম এবং হিন্দু ধর্মের সাদৃশ্য নিয়ে আর সেখানে দেখিয়েছি তুলনা করেছি যে বেদ এক ঈশ্বরের কথা বলছে মূর্তি পূজা করা যাবে না এই সব তাই যেগুলো কমন আসুন সেগুলো মানি আর এই সংস্কারা চক্র জন্মমৃত্যু জন্মমৃত্যু বেদে কোথাও আপনারা পাবেন না এটা হিন্দু পণ্ডিতদের দর্শন কারণ তারা ব্যাখ্যা দিতে পারেনি কেন মানুষ গরিব বা রোগা হয়ে জন্ম নেয় আর ইসলাম কি বলেছে তা বলেছি আমি এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি যে যদি ইসলামে আত্মহত্যা নিষিদ্ধ হয় হারাম হয় এমন হলে কেন মানুষ আত্মহত্যা করে কেউ কি প্ররোচিত করছে তাদের সুইসাইড বোম্বিং কোরআন বলছে সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত একশো নিজের হাতে নিজেকে ধ্বংস করো না নিজেকে ধ্বংস করো না তাই কোরআনের মতে আত্মহত্যা করা নিষিদ্ধ সুতরাং আত্মহত্যা করা নিষিদ্ধ এবার অন্য নিরপরাধ মানুষকে হত্যার ব্যাপারেও কোরআন বলছে সুরা মাইদা অধ্যায় নম্বর পাঁচ আয়াত বত্রিশ কেউ যদি মানুষ হত্যা করে হোক মুসলিম বা অমুসলিম যদি হত্যার বদলা না হয় বা জমিনে ফ্যাসাদ করার কারণে না হয় সেজন্য পুরো মানব জাতিকেই হত্যা করল আর কেউ যদি কোনো মানুষকে রক্ষা করে সে যেন গোটা মানব জাতিকে রক্ষা করল তাই যে কোনো নিরপরাধ মানুষকে হত্যা করা হোক মুসলিম বা অমুসলিম সেটা ইসলামে নিষিদ্ধ তাই কেউ যদি কোনো হামলা করে হোক আত্মঘাতী বা নিজেকে ছাড়া যদি সে নিরপরাধ মানুষকে হত্যা করে সেটা নিষিদ্ধ তাই নিরপরাধ মানুষকে হত্যা করা ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ যদি যুদ্ধের কৌশল হিসেবে তা করেন যেমন জাপানিরা প্রথম থেকে সুইসাইড বোমিং করেছিল সুইসাইড বোমিং আসলো থেকে একজন প্রফেসর একটা বই লিখেছেন ডাইং টু উইন আমেরিকা তিনি লিখেছেন যে প্রথম যে ব্যক্তি সুইসাইড বোমিং করেছিল এলটিটি থেকে তামিল টাইগার তারপর দায় চাপানো হয় মুসলিমদের উপর কেন জানি না এটা মিডিয়া করেছে আপনি কি শুনেছেন কোন মুসলিম প্রথম সুইসাইড বোমিং করেছিল প্রথম করেছে এলটিটি থেকে তারপরে আমেরিকানরা এর হয়তো কিছু মুসলিম কুলাঙ্গার রাত্তা করেছে কিন্তু শুরু করেছে কে তারপরে কোনো আত্মঘাতী হামলা হলে সন্ত্রাসী হামলা হলে বলা হয় মুসলিমরা করেছে চেন্নাই কয়েক বছর আগে আমি একটা লেকচার দিয়েছি সন্ত্রাসবাদ এবং জিহাদ ইসলামিক দৃষ্টিভঙ্গিতে সেখানে আমি বিস্তারিত বলেছি আত্মঘাতী বোমা হামলার ব্যাপারে ইসলামিক দৃষ্টিভঙ্গি কি তবে নিরাপরাধ মানুষকে হত্যা করা এবং আত্মহত্যা করা এটা হারাম আশা করি উত্তরটা পেয়েছেন প্রশ্ন করার জন্য ধন্যবাদ যারা ভুলে গেছে আল্লাহর বিধান না পড়ে তুলে রেখে দিয়েছে আল কোরআন কেমন রক্ষা পাবে তাদের ইমান আমি মতিউর রহমান শেখ মতিউর রহমান মদনী ইমানই পৌঁছাবে বান্দাকে আল্লাহর নিকটে আসুন দেখুন ইমানের মর্ম কথা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 মাঝে যদি পেছনে কোনো অমুসলিম থাকেন বা মহিলাদের মাঝে দয়া করে ভলান্টিয়াররা হাত তুলবেন কোন অমুসলিম বোন আছেন আমাকে আপনারা প্রশ্ন করতে পারেন কোন অমুসলিম দর্শক যদি প্রশ্ন করতে চান নির্দ্বিধায় করতে পারেন এটা আপনাদের সুযোগ এই চেন্নাই আমি আরও একবার এসেছি আলহামদুলিল্লাহ সব প্রশ্ন অমুসলিমরাই করেছিলেন তাই আশা করি চেন্নাইয়ের অমুসলিমরাও মাসাল্লাহ তারা সাহসী যে কোনো প্রশ্ন করতে পারেন সমালোচনা করতে পারেন যদি আমার কথার সাথে একমত না হন সমস্যা নেই আপনারা সামনে এসে প্রশ্ন করেন বিশ্বাস করেন আমার বয়স কম তবু আমি সহ্য করতে পারি কোরআনের সমালোচনা করেন ইসলামের সমালোচনা করতে পারেন প্রশ্ন করতে পারেন এটা আপনাদের সুযোগ মাইক্রোফোনের সামনে চলে আসেন সন্দেহ দূর করেন এটা আপনার সুযোগ এখানে একজন ভাই আছেন প্রশ্ন করতে চাচ্ছেন দয়া করে নাম এবং পেশা বলুন হ্যালো সবাইকে আমার নাম রামাকৃষ্ণ নান আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আপনার কাছে আমার দুটো প্রশ্ন প্রথমটা হলো মৃত্যুর পর অঙ্গদানের ব্যাপারে ইসলাম কি বলে এটার কি অনুমতি আছে নাকি নিষিদ্ধ দ্বিতীয় প্রশ্ন হলো নাস্তিকের ব্যাপারে ইসলাম কি বলে এই দুটোই ভাই দুটো প্রশ্ন করলেন ভাই একজন অমুসলিম আর দুটো প্রশ্ন করলেন কোনো সমস্যা নেই প্রথম প্রশ্ন হচ্ছে শরীরের অঙ্গ দান করার ব্যাপারে ইসলাম কি বলে আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নাস্তিক সম্পর্কে এবার আপনার প্রশ্নে আসে ইসলাম অঙ্গদানের ব্যাপারে কি বলে কোরআনের সরাসরি কোনো আয়াত নেই বা সৈহাদিস নেই যেটা বলছে অঙ্গদান করা যাবে কি না তবে অনেক সম্মেলনী হয়েছে যেমন সৌদি আরবে হয়েছে মালয়েশিয়া সহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে হয়েছে এবং বিশেষজ্ঞরা একটা ঐক্যমতে পৌঁছেছেন যদি তিনটি শর্ত মানা হয় তাহলে অঙ্গদান করা যাবে এক নম্বর যার অঙ্গটা দরকার স্বাভাবিকভাবে এটা তার জীবন রক্ষাকারী হবে সে অঙ্গ নিতে পারবে যদি সেটা তার জন্য বড় উপকারী হয় বা জীবন রক্ষা করে দুই নম্বর হচ্ছে যে ব্যক্তি অঙ্গ দান করবে অঙ্গ দান করার পরে এটা তার শরীরে বড় কোনো ক্ষতি করবে না যেমন ধরেন যদি হার্ট দান করেন তাহলে তো মারা যাবেন তাই হার্ট দান করা যাবে না তবে ডাক্তাররা বলে যে একজন মানুষ দুটো কিডনির একটা দিয়ে দিলে সে বেঁচে থাকতে পারে তাই যদি আমার মায়ের কিডনি সমস্যা হয় দুটো কিডনি নষ্ট হয়ে যায় আর আমি আমার মাকে একটা কিডনি দিয়ে দিই তাহলে আমরা দুজনেই বেঁচে থাকতে পারবো তবে স্বাভাবিকভাবে কেউ যদি তার কোনো অঙ্গ মৃত্যুর সময় দান করতে চায় সেটার অনুমতি আছে কিন্তু যদি জীবিত অবস্থায় হয় আর শরীরের কোনো বড় ক্ষতি বা জীবন হারানোর সম্ভাবনা থাকলে তা করতে পারবে না আর তৃতীয় বিষয় হচ্ছে টাকার বিনিময়ে দিয়ে যাবে না অঙ্গ বিক্রি করা যাবে না যদি এই তিনটি শর্ত মানা হয় তাহলে অঙ্গ দান করতে পারবে এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি আমি নাস্তিকদের ব্যাপারে ইসলাম কি বলে আমার কথা যদি বলেন যখন কোনো নাস্তিকের সাথে দেখা হয় আপনি কি নাস্তিক ভাই আচ্ছা বললেন না কোনো নাস্তিকের সাথে দেখা হলে প্রথম যে কাজটা আমি করি আমি সে নাস্তিকে অভিনন্দন জানাই লোকজন হয়তো আশ্চর্য হবে কেন জাকির নাস্তিককে অভিনন্দন জানাচ্ছে আমি নাস্তিককে অভিনন্দন জানাচ্ছি কারণ অধিকাংশ মানুষই অন্ধভাবে বিশ্বাস করে সে একজন হিন্দু কারণ তার বাবা হিন্দু সে খ্রিস্টান কারণ তার বাবা খ্রিস্টান অনেক মুসলিমে মুসলিম কারণ তাদের বাবা মুসলিম আর নাস্তিক চিন্তা করছে সে হয়তো কোনো ধর্মীয় পরিবারের তার বাবা হয়তো ধার্মিক তবে সে হয়তো বিশ্বাস করছে না যে সে কিভাবে ঈশ্বর যার খাবারের দরকার হয়ে থাকে ঈশ্বর কি করে মারা যায় ঈশ্বর মিথ্যে কথা বলে আর আমি নাস্তিককে ধন্যবাদ জানাই কারণ সে ইসলামিক শাহাদার যে প্রথম অংশ সেটা বলে ফেলেছে সে লা ইলাহা মানে কোনো মাবুদ নাই আমার যে কাজটা করতে হবে তাহলে ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আমি সেটা করবো ইনশাল্লাহ তাই আমার অর্ধেক কাজ তো হয়ে গেছে কোনো অমুসলিম যে অন্য ঈশ্বরে বিশ্বাস করে তাকে প্রথমে দেখাতে হবে যে ঈশ্বরের উপাসনা করছে সেটা ভুল তার কাছে ভুল প্রমাণ করতে হবে যে সে নকল ঈশ্বরের উপাসনা করছে তারপর সঠিক ঈশ্বরের প্রমাণ তুলে ধরতে হবে আর নাস্তিকের ক্ষেত্রে অর্ধেক কাজ তো হয়ে গেছে ইতিমধ্যে সে ইসলামিক শাহাদার প্রথম অংশ লা ইলাহা মেনে নিয়েছে কোনো মাবুদ নাই আমাকে শুধু করতে হবে ইল্লাল্লাহ আর তা আমি করবো ইনশাল্লাহ আমি প্রথম প্রশ্ন নাস্তিককে বলি যে ঈশ্বরের সংজ্ঞা কি কেউ যদি বলে ঈশ্বর নাই ঈশ্বর নাই বলতে হলে তাকে ঈশ্বরের সংজ্ঞা জানতে হবে যদি ঈশ্বরের সংজ্ঞা না জানে সে বলতে পারবে না ঈশ্বর নাই যেমন ধরেন আমি বললাম এটা একটা কলম এটা কি কলম না এটা বই এটা কলম না বলতে হলে কলমের সংজ্ঞা জানতে হবে কেউ হয়তো বলবে না জাকির আমি জানি এটা বই তাই বলছি কলম না আমি বলবো না যদি কলমের সংজ্ঞা জানেন আমি বলবো এটা কিতাব আপনি বলবেন না এটা কিতাব না কারণ কিতাবের সংজ্ঞাটা আপনি জানেন না এটা বই না এই কথা বলতে হলে সংজ্ঞা জানতে হবে কারণ কিতাব আর বই একই তাই এটা কলম না এটা জানতে হলে কলমের সংজ্ঞা জানতে হবে বইয়ের সংজ্ঞা জানতে পারেন না পারেন ঠিক একইভাবে ঈশ্বর না এই কথা বলতে হলে আপনাকে ঈশ্বরের সংজ্ঞা জানতে হবে এখন এই নাস্তিক বিশ্বাস করছে যে ও ঈশ্বরের খাবারের দরকার হয় ঈশ্বর মিথ্যে কথা বলে থাকে যুদ্ধ করে পরাজিত হয় এমন ঈশ্বরে সে বিশ্বাস করে না আমিও বলবো যে আমি বিশ্বাস করি না লা ইলাহা তারপর তাকে বলবো ঈশ্বরের সঠিক ধারণাটা আর ঈশ্বরের সঠিক ধারণা দেওয়া হচ্ছে সুরাই ক্লাস অধ্যায় নম্বর একশো বারো আয়াত এক থেকে চার যেটা নিয়ে আলোচনা করবো কনফারেন্সের শেষ দিন ইনশাল্লাহ এটা বিশে জানুয়ারি তাই সে কি করছে নকল ঈশ্বরকে বাদ দিচ্ছে তারপর আমি প্রশ্ন করব সে নাস্তিককে যে ধরেন একটা যন্ত্র আপনার সামনে আনা হলো যেটা কেউ আগে কখনো দেখেনি কেউ এটা সম্পর্কে জানে না আর আমি যদি প্রশ্ন করি কে আপনাকে বলতে পারবে এই যন্ত্রের ব্যাপারে বলেন কে আপনাকে বলতে পারবে নাস্তিক বলবে এই যন্ত্রের গঠন সম্পর্কে যে প্রথম বলতে পারবে যেহেতু কেউ আগে দেখেনি এর স্রষ্টা বলতে পারবে কেউ বলবে উৎপাদনকারী কেউ বলবে আবিষ্কারক কেউ হয়তো বলবে এটা সৃষ্টি করেছে যে নির্মাতা সে বলতে পারে স্রষ্টা নির্মাতা আবিষ্কারক উৎপাদনকারী যাই বলুক না কেন এমনটাই বলবে সে কথা বাদ দেবেন না যাই বলুক মনে রাখেন তারপর বলেন আমি যে লেকচার দিয়েছি তা আমি আবার বলছি না যে কিভাবে এই পৃথিবীর অস্তিত্ব আসলো সে আপনাকে বলবে বিগ ব্যাং এর কথা তারপর বলবো কখন বিগ ব্যাং এর ব্যাপারে আপনি জানলেন সে বলবো উনিশশো সালে এই কিছুদিন আগে ৩০ বছর আগে চল্লিশ বছর আগে আমি বলবো বিগ ব্যাং এর ব্যাপারে তিরিশ চল্লিশ বছর আগে যা জেনেছেন কোরআন তা বলেছে চোদ্দশো বছর আগে কে এটা বলেছে সে হয়তো বলবে কাকতালিও হতে পারে তর্ক করবেন না চালিয়ে যান পৃথিবীর আকৃতি কি সে বলবে আগে লোকজন মনে করতো এটা চ্যাপটা এখন জানলাম গোলাকার কখন জানলেন সে বলবে পনেরোশো সাতাত্তর সালে যখন ফ্রান্সিস ড্রিক পৃথিবী ভ্রমণ করলেন কখন এই তিনশো বছর আগে চারশো বছর আগে চারশো পঞ্চাশ বছর আগে কোরআন বলেছে চোদ্দশো বছর আগে কোরআনে কে বলেছে সে বলবে ও হতে পারে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম একজন জ্ঞানী লোক ছিল তর্ক করবেন না বলে যান চাঁদের আলো কি তার নিজস্ব আলো নাকি প্রতিফলিত আলো সে বলবে আগে জানতাম যে এটা নিজস্ব আলো আর এখন সম্প্রতি জানলাম দুশো বছর আগে এটা প্রতিফলিত আলো কোরআনে আছে সুরা ফুরকান অধ্যায় পঁচিশ আয়াত একষট্টি চাঁদের আলো প্রতিফলিত আলো বলা হয়েছে চোদ্দশো বছর আগে কে বলেছে সে চুপ হয়ে থাকবে উত্তরের অপেক্ষা করবে না চালিয়ে যান স্কুলে শিখেছি যে সূর্য স্থির নিজ অক্ষে বিচরণ করে না সে বলবে কোরআনে আছে আমি বলবো না স্কুলে শিখেছি আমি তবে কোরআন বলছে চাঁদ এবং সূর্য আবর্তন করে যা আমরা সম্প্রতি জেনেছি স্কুলে পঁচিশ বছর আগে সেখানে হয়েছে সূর্য আবর্তন করে না আর কোরআন বলেছে চোদ্দশো বছর আগে যে সূর্য আবর্তন করে যা বিজ্ঞান এখন আবিষ্কার করেছে কে এটা উল্লেখ করেছে সে নীরব হয়ে যাবে উত্তরের অপেক্ষা করবেন না চালিয়ে যান তাই যেগুলো আমি লেকচারে বলেছি এক এক করে বলার পর জিজ্ঞেস করেন কে আগে এগুলো উল্লেখ করেছেন আর অবশেষে সে বলবে স্রষ্টা উৎপাদনকারী আবিষ্কারক নির্মাতা এই স্রষ্টা এই উৎপাদনকারী এই প্রস্তুতকারী এই নির্মাতাকে আমরা ইসলামে বলি আল্লাহ এই কারণেই বিজ্ঞান ঈশ্বরকে বাদ দিচ্ছে না লা ইলাহা এটা নকল ঈশ্বরকে বাদ দিচ্ছে ইল্লাল্লাহ এই জন্য স্যার ফ্রান্সিস বেকান বিখ্যাত দার্শনিক তিনি বলেছেন যে বিজ্ঞানের অল্প জ্ঞান আপনাকে নাস্তিক করবে বিজ্ঞানের গভীর জ্ঞান ঈশ্বরে বিশ্বাসী করবে তাই এই লেকচার কোরআন ও আধুনিক বিজ্ঞানের সাহায্যে বৈজ্ঞানিকভাবে আল্লাহর ধারণা প্রতিষ্ঠা করতে পারেন আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন যে ব্যক্তি এলিম তলব করবে সেজন্য আল্লাহর পথে